আব্দুর রহমান রহমাতুল্লা আলহী বলেন আমি মাশরুক রহমাতুল্লা আলহীকে জিজ্ঞেস করলাম যে রাতে জিনরা মনোযোগের সঙ্গে কোরআন শ্রবণ করেছিল ওই রাতে নাবি সাল্লাহ আলাইসাল্লামকে তাদের উপস্থিতির খবর কে দিয়েছিল তিনি বললেন তোমার পিতা আবদুল্লাহ ইবনু মাসুদ রদিল্লাহ তাল্লাহ্ন আমাকে বলেছেন যে একটি গাছ তাদের উপস্থিতির খবর দিয়েছিল